জ্যোৎস্নাপ্লাবিত রাতের ধবধবে সাদা আকাশ কোথাও যেন ডাহুক ডাকছে বুনো ফুলের গন্ধে বাতাস আশ্চর্য রকমের ভারী চাঁদের আলোতে নদী পাড়ের বালিগুলো রূপো চূর্ণের মতো ঝিকমিক করছে থেকে থেকে কানে আসছে কিছু পাতি শেয়ালের ডাক এসবের বাইরে পুরো দুনিয়া জুড়ে যেন গা ছমছমে নিরবতা কোথাও কোনো সারা শব্দের বালাই নেই জ্যোৎস্নার জোয়ার ভেদ করে গ্রামীণ মেঠোপথের ধুলো উড়িয়ে বুনো ফুলের বুনো গন্ধকে পাশ কাটিয়ে দুজন মানুষ গন্তব্যে ফিরছে দুজন বলা কি ঠিক হবে ওদের সাথে তো আরও একজন আছে চাঁদরে মোড়ানো বরফ শীতল আস্ত একখানা শরীর নড়চড়বিহীন তাকেও কি গোনায় ধরা যায় জীবনের সম্ভাব্য সকল পাঠ চুকিয়ে যে পাড়ি জমিয়েছে অন্য জগতে এই জগতের বাসিন্দাদের তালিকায় তার নাম উঠানো উচিত হবে মাঝে মাঝে বলদগুলো চেঁচিয়ে উঠছে গোঙানি উঠলেই তাদের পিঠে বসে যাচ্ছে সাধু মিয়ার বেতের বাড়ি এই জ্যোৎস্না মুখরিত রাতে অরণ্যের এই সরু পথ চিনে চলতে বলদগুলোর বিশেষ অসুবিধা হবার কথা নয় তবু পথ চলতে আজ তাদের রাজ্যের অনিহা কে জানে চাদরে মোড়ানো ওই যে নিথর শরীর তার ভারে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়ছে বারংবার এ ভার বয়ে নিয়ে যাওয়া কি এতই সোজা সত্যি কি সোজা নয় যদি নাই বা হবে শহীদুলের কোলের ওপরে ওই নিথর শরীরখানা ওভাবে নিশ্চিন্ত পড়ে আছে কিভাবে যে পাথুরে শরীরের ভার বইতে বলদেরা অপারক তার ভার কত সহজেই বয়ে নিয়ে যাচ্ছে শাহিদুল তার কোলে কেমন নিবিড় নিশ্চিন্তে পড়ে আছে ওই দেহখানা শহীদুলেরও যেন কোনো ক্লান্তি নেই সেও নিরাবেগ নিশ্চল নিশ্চুপ কথা শুরু করে সাধু মিয়া এই ঘনগহীন অরণ্যের মাঝে যেখানে বন্য জন্তুরাও বেঘর ঘুমে অচেতন সেখানে কতক্ষণই বা আর চুপচাপ পথ চলা যায় অন্তত সাধু মিয়ার মতন মুখরা মানুষের পক্ষে এতক্ষণ মুখ বন্ধ করে রাখা সম্ভব নয় তা ভাইজান পোলাটা মরল কেমন কইরা মরে গেছে সদ্বিদ ফিরে পায় শহীদুল সত্যিই মরে গেছে তার ফুটফুটে আদরের সন্তান যার মাত্র চার মাস হল বয়স সে কি মরে গেছে তুলতুলে হাতখানা ধরে কত আদরই না করত শহীদুল দেখতে ভারী সুন্দর হয়েছিল ছেলেটা সেদিন ডাক্তার বলল আপনার ছেলের বয়স কত চার মাস অস্ফুটে জবাব দিয়েছিল শহীদুল ডাক্তার যেন বিশ্বাস করল না তার কথা মুখ তুলে চশমার পাতলা কাচের ভেতর দিয়ে ভালো করে আরেকবার দেখল বাচ্চাটাকে এরপর বলল বাচ্চার ডেভেলপমেন্ট তো খুবই ভালো দেখে মনে হচ্ছে এক বছর বয়স অমন আদুরে চেহারা ছিল যে কেউ কোলে না নিয়ে থাকতে পারত না তুলতুলে শরীর সবটা ছাড়িয়ে তার মুখের হাসিটা ছিল ভুবন ভোলানো চোখে চোখ রেখে মুখখানা খানিক বাঁকিয়ে যখন সে হাসত শহীদুলের মনে হতো জগতের সকল সরলতা মুগ্ধতা আর বিস্ময় যেন তার চেহারায় এসে মাখামাখি করছে তার নিটল চাহনির দিকে তাকিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেয়া যায় একটা মানব জনম কিন্তু একেবারে হঠাৎ করে সেদিন প্রচণ্ড জ্বর উঠল তার চোখ মুখ ফুলে বিপন্ন অবস্থা ডাক্তার জানালো তার আমাশয় হয়ে গেছে সাধারণ আমাশয় নয় রক্ত আমাশয় কত যত্ন খেয়াল কত আদর আর আলিঙ্গনের কাড়াকাড়ি তার মাঝেও ছেলেটার এমন একটা রোগ হয়ে গেল তারপর তারপর একদিন অকস্মাৎ একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে খিচুনি এসে কাহিল করে দিল তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় ততক্ষণে সে আর বেঁচে নেই বেঁচে নেই কত সহজেই হয়ে গেল বলা অথচ শহীদুলের কাছে সে ছিল তারা ঝলমলে এক পৃথিবী যেখানে তার জন্ম হয় যে দিন তার জন্ম হয় যে ভোরবেলায় কত কাণ্ডই না সেদিন করেছিল শহীদুল তার পাগলামতে হাসপাতালের সকলে অতিষ্ঠ হয়ে যায় কেউ কেউ বলছিল পাগল হ্যাঁ পাগলই তো কত বছর ঠিক কত বছর পরে শহীদুলের ঘর আলো করে এই রত্নখানি এসেছে তাকে এই মানুষগুলো জানে আল্লাহর কাছে কত করজোর মিনতি কত আকুল প্রার্থনা ব্যাকুল আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের এই ফল তাকে কেউ বুঝবে হেলে দুলে এগিয়ে চলছে সাদুমিয়ার বলদ গাড়ি শহীদুল নিরত্তর সাদুমিয়া শহীদুলের মনের অবস্থা বোঝার চেষ্টা করছে তার বুকের ভেতর কালবশেখির যে তাণ্ডব বয়ে যাচ্ছে সেটা সাদুমিয়ার অজানা নয় সন্তান হারানোর শোকের সাথে সাধু মিয়াও শেষ পরিচিত তার ছোট মেয়ে পারুল সবে হাঁটতে শিখেছিল কেবল এক দুপুরে কোন ফাঁকে যে সে পুকুর তলায় চলে গিয়েছিল তা আজও রহস্য অতটুকুন মেয়ে গুটি গুটি পায়ে অতটুকু পথ পাড়ি দিয়ে সোজা পুকুরে গিয়ে পড়বে আর সারা বাড়ির কেউ তাকে একটি বারের জন্যও দেখবে না তা কি কম আশ্চর্যের ব্যাপার সারাদিন খুঁজে খুঁটেও পারুলের হদিস মিলল না পরে সন্ধ্যার আগে আগে আস্তে পারুল ভেসে উঠল পুকুরের মাঝে পারুলের মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক লোকগল্পের অবতারণা হয় মানুষের মুখে মুখে সময় গড়িয়ে যায় কেবল নেভে না সাদুমিয়ার বুকের দহন ছোট্ট পারুলের সোনাবরণ চাহনিটা যেন আজও সমস্ত সৌন্দর্য সমস্ত ঐশ্বর্য নিয়ে সাধু মিয়ার চোখের সামনে ভাস্বর হয়ে আছে অতএব সাধু মিয়া বোঝে সন্তানহারা হৃদয়ের যাতনা যাত্রী হিসেবে শহীদুলের সাথে আরও একজন আছে মিনু শহীদুলের স্ত্রী সেও নিরুত্তর নিষ্পলক তার চোখের দৃষ্টি কোথায় কোন দিগন্তে গিয়ে যে স্থির হয়ে গেল তা কেউ জানে না যে জঠর ভেদ করে একদিন এসেছিল প্রাণের ফোয়ারা সেই ফোয়ারা আজ ফুরিয়ে গেছে নিঃশেষে মিলিয়ে গেছে শূন্য দিগন্তে মিনুর বুক ফুটে কান্না আসে কিন্তু সে কাঁদতে পারে না অশ্রুরাও আজ পলাতক চোখ থেকে নিদারুণ অবসাদে ভেঙে আসে শরীর বিপন্ন বিষাদে ক্ষত বিক্ষত সে কাতর আর্তনাদে গুঙিয়ে ওঠে মন তবু আজ যেন কাঁদতে মানা আজ কি কাঁদবার দিন পাথরের মূর্তির মতন বসে থাকে সেও জ্যোৎস্না রাঙানো রাতের আকাশ বুনো ফুলের মনোহর গন্ধ মাঝে মাঝে ডাহকের ডাক এ কিছু জুড়ে মিনুর কত মুগ্ধতা কিন্তু শোক আর শখের লড়াইয়ে আজ শোকটাই জয়ী এই তারাভরা রাত অরণ্যের অসামান্য সৌন্দর্য কোনো কিছুতেই আজ মিনুর মুগ্ধতা নেই সাধু মিয়ার বলদের গাড়ি যখন জালাল মাস্টারের উঠোনে এসে পৌঁছয় তখন আকাশ ধপধপে ফর্সা হয়ে গেছে ভোরের সোনারঙা রোদ এসে পাতায় পাতায় জাগিয়ে তুলেছে শিহরণ ঘুম ভেঙেছে পাক পাখালির তাদের মুখরিত কলরব চারিদিকে তৈরি করছে ব্যস্ততার আবহ সবুজ ঘাসের মাথায় জমে থাকা শিশির বিন্দুর ওপর রোদের ছোঁয়া এসে লাগাই সেগুলো স্বর্ণ স্বর্ণরেণুর মতন ঝলমল করে উঠল ভোর হয়েছে জালাল মাস্টারের বাড়িতে শোক যাপনের একটা আগাম প্রস্তুতি নেওয়া ছিল কেবল আনুষ্ঠানিক যাত্রা পর্বটাই বাকি শহীদুলদের আগমনে যেন সমস্ত শোক আছড়ে পড়ল বাড়িটার প্রশস্ত উঠোনে বাড়ির মহিলারা ডুকরে কেঁদে উঠল হায় হায় রব উঠল আকাশে বাতাসে শহীদুলের মা পাথর হয়ে বসেছিলেন উঠোনের এক কোণে শহীদুলের কোলে চাদরে মুড়ানো নিথর শরীরটার দিকে দৃষ্টি পড়তেই কান্নায় ভেঙে পড়লেন তিনিও বুক চাপড়ে কান্না বিজড়িত গলায় বলতে লাগলেন এ কি হলো রে বেটা তোর এ কি হলো শোকের মাতমে জালাল মাস্টারের বাড়ি তখন আচ্ছন্ন শোকে মুচ্চমান মানুষগুলোর চেহারায় ভর করছে ঘন বিষাদের কুয়াশা রোদের তীব্রতাও এই কুয়াশা কাটাতে পারে না একখানা মাদুরে আলতো করে শহীদুল শুইয়ে দিল তার কোলে থাকা নিথর শরীরটাকে তারপর আস্তে আস্তে অনবৃত করল তার চেহারা যখন চাদরের আবরণ ভেদ করে প্রস্ফুটিত হল সন্তানের অবয়ব শহীদুল আর নিজেকে ধরে রাখতে পারল না জমানো শোকের ভার আর সইতে পারল না সন্তানের অনর দেহটাকে বুকের সাথে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠল চুমুতে চুমুতে ভরিয়ে তুলল সারা দেহ এখনো পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মিনু মাদুরে শোয়ানা সন্তানের দিকে তার দৃষ্টি নিবদ্ধ চেহারায় নেমে এসেছে কালবশেকের সমস্ত ঘন কালো মেঘ তার অসহায় চাহনি ব্যথাতুর চোখে সে যেন শেষবারের মতন দেখে নিচ্ছে বুকের মানিককে রাক্ষসী বিপুল জনতার স্রোতে একটা রব উঠেছে বটে ও বাড়ির আলেয়ার মা যাকে সবাই রাঙা মা বলে ডাকে তার মুখ থেকেই বেরিয়ে আসে এই শব্দ মুহূর্তে জনতার সকল মনোযোগ সকল আকর্ষণ যেন এই একটি শব্দকে কেন্দ্র করে আবর্তিত হতে শুরু করে এ কান ও কান থেকে সাত পাঁচ দশ কান হয়ে গেল সবার তীক্ষ্ণ তীর্যক দৃষ্টি এসে পড়ল উঠোনের অন্য পাশে জবুথবু হয়ে দাঁড়িয়ে থাকা বেচারি মিনুর ওপর ভিড় ঠেলিয়ে এগিয়ে এলো শহীদুলের মা আলেয়ার মায়ের মুখোচ্চারিত শব্দটাকে দ্বিগুণ উৎসাহের সাথে লুফে নিয়ে সেই শব্দটাকে পুনরায় বাতাসে গুঞ্জরিত করে দেয়াটার কাজটা খুব ভালো মতোই করতে পারলেন তিনি আরও বহু গুণ শোকে যেন ভেঙে পড়লেন আলেয়ার মায়েরা চলে কান্না আর ক্ষোভের দারুণ সংমিশ্রণে তিনি বলতে লাগলেন ঠিক কইছেন বুঝান বউ নয় এ সাক্ষাৎ রাক্ষসী আমার ছেলেটার জীবনটারে তামা তামা কইরে দিল এই পোড়ামুখী আমার ছেলে সংসার সব তছনছ কইরা দিল গবু আমার সব শেষ শেষমেশ আমার নাতিটারেও খাইল এই জল্লাদি অপলোক তাকিয়ে আছে মিনু কোন শোক সামাল দেবে সে পুত্র বিয়োগের শোকে কাতর হবে নাকি অসহায় আর্তনাদে আত্মচিৎকার করে উঠবে তার দিকে ধেয়ে আসা অপবাদের অপমানে মুহূর্তে এই অপবাদের সুর বাতাসের গতিতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল বাড়িময় সবার কাছে একটি ছোট্ট শিশুর মৃত্যুর ঘটনার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শহীদুলের বইয়ের রাক্ষসী হয়ে ওঠার গল্পটাই চারিদিক থেকে ভেসে আসতে লাগলো চিচিকার মহিলারা মুখে কাপড় দিয়ে বলছে অলক্ষণে রাক্ষসী বটে পুরুষেরা ধিধিক্ষার করছে শহীদুলকে এমন অপয়া অলক্ষণে মেয়ের সাথে কেন সে ঘর সংসার করছে তাই উপস্থিত জনতা বুঝে কলে উঠতে পারছে না কাহিনীর নেপথ্য কারণ আরও পেছনে আরও গভীরে ছেলের বউ হিসেবে মিনু কখনোই শহীদুলের মায়ের পছন্দের তালিকায় থাকতে পারেনি নেহাত শহীদুল এবং তার বাবার পছন্দের বলেই মিনু এ বাড়ির বউ হয়ে উঠতে পেরেছিল কিন্তু মিনুর কপালের লিখন যে অন্য যে সন্ধ্যায় শহীদুল মিনুকে ঘরে তুলে আনে ঠিক ওই রাতেই শহীদুলের বাবা হার্ট অ্যাটাক করে মারা যান একেবারে হঠাৎ মৃত্যু যাকে বলে সে রাতেও বেশ কানাকানি বেশ কথা চালাচালি হয়েছিল কারো কারো মাঝে আজকার দিনেই এমনটা ঘটল বলে বিস্ময় প্রকাশ করেছিল আশেপাশের চাচি জেঠিরা সভ্যতার সম্ভাব্য সকল আলো থেকে দূরে এমন প্রত্যন্ত অঞ্চলের মাঝে এমন একটা ঘটনা থেকে যে নানান ডালপালা গছাবে তা তো জানা কথাই জালাল মাস্টারের বাড়িতেও তাই হলো তবে শহীদুলের অপ্রতিরোধ ভালোবাসা অপরিসীম প্রেম আর সুষম শিক্ষার কারণে সেদিন সেই গুঞ্জন খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি কিন্তু ঘটনার সেখানেই সরল সমাপ্তি ছিল না তাদের বিয়ের এক মাসের মধ্যে একটা দুধেল গাভী হঠাৎ বিকারে ধরফড়াতে ধরফড়াতে মারা গেল বর্ষার ভারী বর্ষণে সেবার শহীদুলের চাষের দু বিঘা জমি ফসল সমেত অথই পানির তলায় তলিয়ে গেল ঘটনা যখন এই তখন কি আর পড়শিদের বুঝতে বাকি থাকে কিছু সন্দেহের সকল সঙ্গবদ্ধ তীর ধেয়ে এলো মিনুর দিকেই ও মেয়েটাই অপায়া ওর জন্যেই এমন গৃহস্থ ঘরের আজ এই দুর্গতি শহীদুল বাধ্য হয়ে মিনুকে শহরে তুলে আনে মাকে কত অনুনয় বিনয় করেছিল তার সাথে শহরে এসে থাকতে কিন্তু তিনি রাজি হননি স্বামীর রেখে যাওয়া ভিটেমাটি ছেড়ে তিনি দূর প্রবাসে গিয়ে থাকবেন এ তো স্বপ্নেরও অতীত কল্পনারও বাইরে অতএব শহীদুল মিনুকে নিয়ে এই শহরে সংসার পেতেছিল মিনু অপয়া এমন কুসংস্কারে শহীদুল কখনোই কর্ণপাত করেনি ধর্মীয় শিক্ষা তার যথেষ্ট আছে মিনুরও ধর্মীয় শিক্ষার কমতি নেই তাই গ্রামের সরল মানুষের গরল ভাবনা তাদের দূরত্বের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই শহীদুলের মা মিনুকে উদ্দেশ্য করে বলল দেখ দেখ রাক্ষসীর দিকে তাকায়া দেখ এক ফোঁটা জল নাই চোখে এক ফোঁটা কান্দনের আলামত নাই শ্বশুরের খাওয়ানোর পর নিজের পোলাডারেও খাইল ডাইনিটা ও আল্লাহ তুমি আমার বাপটারে বাঁচাও এই রাক্ষসীর কবল থেকে তুমি আমাদের মুক্তি দাও গো মাবুদ মিনু তার সেই ক্লান্ত ভারাক্রান্ত অসহায় চাহনি নিয়ে শহীদুলের মুখের দিকে তাকায় আশা করে শহীদুল হয়তো এখনই ফোঁস করে উঠবে ভেস্তে দেবে অপবাদের সমস্ত পশরা কিন্তু আজ আজ শহীদুলও যেন পরাজিত কিংবা সকলের সংঘবদ্ধ তিরস্কারের কাছে অপাঙ্ক্তেয় আজ পাড়াপড়শির দিন আজ দিনটাই শহীদুলের মায়ের দীর্ঘদিনের জমানো ক্লেদ জিঘাংসা এবং রোষের সমস্তটাই যেন আজ প্রবল উৎসাহে বেরিয়ে আসতে চাইছে জনতার যৌথ জনরোষের কাছে আজ শহীদুল মাথা তুলে দাঁড়াতে পারছে না অথচ তাকেই আজ খুব বেশি দরকার মিনুর খুব বেশি প্রয়োজন সে রাতে পরপর দুটো ঘটনা ঘটে গেল মায়ের মুখের দিকে তাকিয়ে শহীদুল তালাক দেয় মিনুকে এবং ওই রাতেই পাশের বাড়ির তরফদারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শহীদুল শোক সন্তপ্ত বাড়িতে শোকের আবহকে পাশ কাটিয়ে প্রতিশোধের চরম জিঘাংসায় যেন প্রথম এবং প্রধান বিষয় হয়ে দাঁড়াল আর মিনু মিয়ার বলদ গাড়ি তো ছিলই ও রাতেই সে জালাল মাস্টারের ভিটে মারিয়ে পাড়ি জমায় দূরের পথে তারা ভরা রাত সমস্ত পত্র পল্লবে যেন জ্যোৎস্নার মেলা বসেছে দূরে কোথাও ডাহুক ডাকছে বুনো ফুলের গন্ধে দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে থেমে থেমে শেয়ালের আওয়াজ আসছে কানে এসব কিছুকে ঘিরে মিনুর এক রাস মুগ্ধতা আবার কোনো মুগ্ধতাই যেন নেই ঠিক এক সপ্তাহ পরে শহীদুল শহরে ফিরবে খুব বেশি ছুটি নেই তার নতুন বউকে এ বাড়িতেই রেখে যেতে হবে শহীদুলের মায়ের সাথে তার গড়ে উঠেছে দারুণ সখ্য শাশুড়ি তাকে যেন চোখে হারায় বেরুনের প্রস্তুতি নিতে গিয়ে শহীদুল দেখল মিনু তার লাগেজখানা ফেলে গেছে যা গায়ে ছিল ওটুকুতেই প্রস্থান করেছে মেয়েটা শশাব্যস্ত হয়ে শহীদুল লাগেজখানা খুলে বসল লাগেজের ভেতরে ছোট্ট একখানা প্যাঁচানো চিরকুট দ্বিগুণ উৎসাহ এবং কৌতূহলী হয়ে সেটা মুখের ওপর ধরে পড়তে লাগল শহীদুল ভাববেন না আবেগ দিয়ে আপনার কাছে নিজের ভুলের ফিরিস্তি লিখতে বসেছি আপনার কাছে জবাবদিহির আর কোনো অধিকার কিংবা দরকার কোনোটাই আর অবশিষ্ট নেই কারণ এই চিঠি যখন লিখছি তখন আপনার সাথে আমার জাগতিক সকল সম্পর্কই ছিন্ন হয়ে গেছে তবু নিজের অবস্থানটা বলে যেতে না পারলে শান্তি পাচ্ছিলাম না একটা অপবাদ মাথায় নিয়ে এভাবে প্রস্থান করব তা কোনোভাবেই মানতে পারছিলাম না বলেই এই লেখাটুকুর অবতারণা ছেলেটা আমারও ছিল আপনারও দুজনের তাকে তো আমি দীর্ঘ নয় মাস পেটে ধারণ করেছি আমার রক্ত মাংস চুষে সে বেড়ে উঠেছিল আস্তে আস্তে সে যখন অস্তিত্বে এলো যেদিন তার আগমনের সংবাদ আমরা পেলাম মনে পড়ে কত বিচিত্র উল্লাসে কত সুখ আর স্বপ্নের মাঝে আমরা ডুব দিয়েছিলাম আমার নাড়ি ছিঁড়ে যখন সে বেরোই জানেন একটি বারের জন্য আমার মনে হয়েছিল বোধ করি আমি আর বাঁচব না তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল মায়ের মুখটা না দেখেই যদি মরে যাই কেমন যেন একটা অতৃপ্তি রয়ে যাবে মনে কিন্তু পরক্ষণে যখন আমাদের সন্তানের কথা মনে এলো যখন মনে হলো যে আমার শরীরে বেড়ে উঠেছে অন্য আরেক আমি সে বেঁচে থাকলেই আমার বেঁচে থাকা হবে তখন মনে হলো না এমন মৃত্যুতে ভয় কিসের এ যে বীরাঙ্গনার মৃত্যু যখন বাবুটা এলো পৃথিবীতে আমাদের সেই দিনগুলার কথা মনে পড়ে তাকে ঘিরে কত যত্ন কত খেয়াল আমাদের গভীর রাতে যখন সে কান্না করে উঠত আমি মুহূর্তে জেগে যেতাম তাকে শান্ত করতে আমার সে কি কসরত কখনো আপনাকে ডেকে তুলিনি জাগাইনি বিরক্ত করিনি আমি সামলেছি যখন তার আমাশায় ধরা পড়ে একেবারে কাহিল হয়ে ওঠে সে সেই স্মৃতিগুলো আমি কখনোই ভুলব না আপনি আপনার মা এবং আপনার আশেপাশের সবার অভিযোগ সন্তানের মৃত্যুতে কেন আমার চোখে এক ফোঁটা পানি নেই প্রশ্নটা নিজের প্রতি আমারও পরে মনে হলো ওর জন্য যা কাদার তা তো আমি জায়নামাজেই কেঁদেছি আর কোনো জল যে আমার চক্ষু কোটরে অবশিষ্ট নেই কোত্থেকে আসবে আমি কাঁদিনি বিলাপ করিনি বুক চাপড়াইনি কেবল পাথর হয়েছিলাম আমার এরূপ কাণ্ড কারখানা দেখে আপনার মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে অনেক কৌতূহল জেগে উঠেছে অনেক সন্দেহ ঘনীভূত হয়েছে আপনাদের প্রশ্নন্মুখ চেহারা কৌতূহলোদ্দীপক অভিমূর্তি আমাকে কাঁদাতে পারেনি কেন জানেন অনেক দিন আগে আমি একটা হাদিস জেনেছিলাম সম্ভবত এমন দিনের জন্যই ওটা আমার চোখে পড়েছিল এবং আমি ব্যাপক আগ্রহ নিয়ে সেটা পড়েছিলাম সেদিন হাদিসটি শুনুন যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সুবানা হওয়া তালা তাদের বলেন তোমরা কি আমার বান্দার সন্তানের যান কবজ করে ফেললে ফেরেশতারা বলে জি তখন আল্লাহ আবার বলেন তোমরা আমার বান্দার প্রাণকণাটাকে ছিনিয়ে আনলে ফেরেশতারা আবার বলে জি আল্লাহ বলেন তখন আমার বান্দা কেমন আচরণ করেছে ফেরেশতারা বলে আপনার বান্দা ধৈর্য ধরেছে আর বলেছে নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই পুনরায় ফিরে যাব ফেরেশতাদের কাছ থেকে বান্দার ধৈর্যের এমন চমৎকার বর্ণনা শুনে মহামহিম আল্লাহ তখন বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়ির নাম দাও প্রশংসিত বাড়ি আমি বিশ্বাস করি আমার সন্তান আমাকে ছেড়ে কোথাও যায়নি তার সাথে আমার সাময়িক একটা বিচ্ছেদ ঘটেছে বটে কিন্তু জান্নাতে সেই প্রশংসিত বাড়ির উঠোনে সবুজ দুর্বাঘাসের উপর শিশির আচ্ছাদিত পথে আমি তার হাত ধরে হাঁটব ইনশাআল্লাহ আমার মানিকের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে হলে জগৎ আমাকে যতই রাক্ষসী অপয়া অলক্ষণে বলুক তাতে কি আমার বিচলিত হওয়া চলে ভালো থাকুন আপনি আপনার আগামীর দিনগুলো সুন্দর হোক আপনার জন্য আমার অফুরন্ত দোয়া রাত নেমে এসেছে বাইরে ঝিঝি পোকার অবিশ্রান্ত চিৎকার তারও দূরে কোথাও থেকে যেন বুনো শেয়ালের আর্তচিৎকার ভেসে আসছে বাতাসে আর প্রকৃতির কোথাও যেন এক গভীর গোঙানি কোথা থেকে ধেয়ে আসছে এই গোঙানির সুর শহীদুলের বুকের গহীন থেকে